তুমি পড়ো খোদার কোরআন আর খাঁটি করো ইমান আল্লাহকে পাইতে হলে ধরো নবীর দামান তুমি পড়ো খোদার কোরআন আর খাঁটি করো ইমান আল্লাহকে পাইতে হলে ধরো নবীর দামান তুমি পড়ো খোদার কোরআন দয়ার নবী কাঁদে আর বলে উম্মতি উম্মত সেই নবীজির পথে চলো পাবে খোদার রহম দয়ার নবী কাঁদে আর বলে উম্মতি উম্মত সেই নবীজির পথে চলো পাবে খোদার রহম ও ভাই নামাজ রোজা করো সবাই নামাজ রোজা করো সবাই কানে শুনে আজান কানে শুনে আজান তুমি পড়ো খোদার কোরআন আর খাটি করই মান আল্লাহকে পাইতে হলে ধরো নবীর দামান দয়ার নবীর সাহাবারা প্রাণ হারালো দিনের পথে করে লড়াই যে হাদেতে কাফেরদের সাথে দয়ার নবীর সাহাবারা প্রাণ হারালো দিনের পথে করে লড়াই যে হাদেতে কাফেরদের সাথে ও ভাই সেই জামানার মানুষেরা সেই জামানার মানুষেরা দেখো কতই মোহান দেখো কতই মোহান তুমি পড়ো খোদার কোরআন আর খাটি করো ইমান আল্লাহকে পাইতে হলে ধরো নবীর দামান জাহান নামে যাবে সেই কাফের বেইমানেরা রক্ত দিয়ে লাল বানাইল যারা নবীর চেহারা জাহান নামে যাবে সেই কাফের বেইমানেরা রক্ত দিয়ে লাল বানাইল যারা নবীর চেহেরা ও ভাই নবীর পথের পথিক হলে নবীর পথের পথিক হলে পালাবে যে শয়তান পালাবে যে শয়তান তুমি পড়ো খোদার কোরআন আর খাটি করো ইমান আল্লাহকে পাইতে হলে ধরো নবীর দামান কষ্ট পেলে তুমি দুঃখী কষ্ট পাবে আল্লাহর নবী এতিম দুঃখীর কত জ্বালা জানে দয়ার নবী কষ্ট পেলে তুমি দুঃখী কষ্ট পাবে আল্লাহর নবী এতিম দুঃখীর কত জ্বালা জানে দয়ার নবী ও ভাই তাদের মুখে হাসি ফোটাও তাদের মুখে হাসি ফোটাও যাদের নেই আব্বা যান যাদের নেই আব্বা যান তুমি পড়ো খোদার কোরআন নবীর হাদিস পড়ে যে জন নেবে জীবন গড়িয়া দোজাহানের বাদশা তিনি দেবেন পার করিয়া নবীর হাদিস পড়ে যে জন নেবে জীবন গড়িয়া দোজাহানের বাদশা তিনি দেবেন পার করিয়া আয় রে এসে গাও রহমাতুল্লাহ আয় রে এসে গাও রহমাতুল্লাহ আল্লাহ রই গুণগান আল্লাহ রই গুণগান তুমি পড়ো খোদার কোরআন আর খাটি করো ইমান আল্লাহকে পাইতে হলে ধরো নবীর দামান তুমি পড়ো খোদার কোরআন আর খাটি করো ইমান আল্লাহকে পাইতে হলে ধরো নবীর দামান তুমি পড়ো খোদার কোরআন